حديث نمبر بيس عن ابي امامه الباهلي رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجه الوداع فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاه اموالكم واطيعوا ذا امركم তদখুলু জন্নত জান্নাত লাভের উপাদান আবু উমামাহ আলবাহিলি বাহিলি রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আমি বিদায় হজের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামকে ভাষণ দিতে শুনেছি তিনি বলেছেন তোমরা তোমাদের প্রভু আল্লাহকে ভক্তি সহকারে ভয় করে তার সঠিক ভক্ত হয়ে জীবন যাপন করো এবং তোমরা তোমাদের পাঁচ অক্তের ফরজ নামাজ পড়তে থাকো রমজান মাসের রোজা রাখতে অবিচল থাকো মালের জাকাত প্রদান করার জন্য সজাগ থাকো এবং প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক তোমরা তোমাদের নেতা ও শাসকগণের আনুগত্য করতে থাকো তবেই তোমরা তোমাদের প্রভুর জান্নাত লাভ করতে পারবে জামে তিরমিজি হাদিস নম্বর ছশো ষোলো ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান শহেহ বলেছেন এবং আল্লামা নাসরুদ্দিন আল আলবানি হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু ওমামাহ সোদাই বিন আজলান বিন ওয়াহাব আল বাহেলি রদিয়াল্লাহ আন একজন সম্মানিত ধর্মপরায়ণ সাহাবি সাহাবিগণের মধ্যে তিনি একজন বড় যোদ্ধা ছিলেন জেহাদ করতে তিনি খুব ভালোবাসতেন তাই তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাথে থেকে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন তবে তার বৃদ্ধা মাতার সেবা যত্নের জন্য তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপদেশ অনুসারে শুধুমাত্র বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তিনি খুলাফা এ রাশেদিনের সঙ্গে থেকেও তাদের যুগে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুশো পাঁচটি তিনি শাম দেশে স্থায়ীভাবে বসবাস করতেন এবং শাম দেশের মাটিতেই তিনি হেমস শহরে সন একাশি হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহ আন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক পরকালে জান্নাত লাভের উপাদান হল আল্লাহকে ভক্তি সহকারে ভয় করে তার সঠিক ভক্ত হওয়া পাঁচ অক্তের ফরজ নামাজ প্রতিষ্ঠিত করা রমাদান মাসের রোজা রাখা এবং মালের জাকাত প্রদান করা দুই তাকওয়া বা আল্লাহকে ভক্তি সহকারে ভয় করে তার সঠিক ভক্ত হওয়ার ভাবার্থ হল এই যে মহান আল্লাহর ভয় ভালোবাসা এবং অতিশয় শ্রদ্ধা সহকারে তার আনুগত্য করা এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকা তিন মুসলিম জাতির নৃপতিগণ শাসকগণ বা রাষ্ট্রের প্রধানগণ এবং ইসলাম ধর্মের ধর্মপরায়ণ বিদ্যানগণ এবং মুসলিম জাতির যে কোনো কাজের নেতাগণের আনুগত্য করা অপরিহার্য তবে এই আনুগত্য প্রকৃত ইসলামের শিক্ষার যেন বিপরীত না হয় কেননা সৃষ্টিকর্তা মহান আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কোনো ব্যক্তির আনুগত্য করা বৈধ নয়